আল্লাহর কালামার নবীজির বাণী সুরে সুরে গে যাই দিন রজনী আল্লাহর কালামার নবীজির বাণী সুরে সুরে গে যাই দিন রজনী আর কিছু চাই না চাই তার করুণা আর কিছু চাই না চাই তার করুণা আমরা শিল্পী মাদিনার মোহনা আমরা শিল্পী মাদিনার মোহনা যে উঠে বাতিলের উপর কোরআনকে যারা করে না কদর আমরা গর্জে উঠি বাতিলের উপর কোরআনকে যারা করে না কদর তাই তো বলি বন্ধু তুমি ছুটে শোনা আমরা শিল্পী মাদিনার মোহনা আমরা শিল্পী মাদিনার মোহনা আমরা তাড়িয়ে দিব যত আধার আমরা এনে দেব আলোর পাহাড় আমরা তাড়িয়ে দিব যত আধার আমরা এনে দেব আলোর পাহাড় থাকে যদি প্রভু তোমার একটু গো শিল্পী মদিনার মোহনা আমরা শিল্পী মদিনার মোহনা আল্লাহর কালামার নবীজির বাণী সুরে সুরে গে যাই দিন রজনী আল্লাহর কালামার নবীজির বাণী সুরে সুরে গে যাই দিন রজনী আর কিছু চাই না চাই তার করুণা আর কিছু চাই না চাই তার করুণা আমরা শিল্পী মদিনার মোহনা আমরা শিল্পী মদিনার মোহনা আমরা শিল্পী মদিনার মোহনা আমরা শিল্পী মদিনার মোহনা